করেছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ আমরা গত সপ্তাহ থেকে তাজকিয়াতুল নফুস বা আত্মশুদ্ধির উপরে আলোচনা পেশ করছিলাম আলোচনার এক পর্যায়ে আমরা মানুষের কলবকে বা অন্তরকে কোরআনের ভাষায় চার ভাগে বিভক্ত পেয়েছিলাম আল কালবুল সালিম সুস্থ এবং সহি আকিদা বিশিষ্ট কলব আল কালবুল মারিদ রুগ্ন রোগাক্রান্ত কলব আল কালবুল্লাহি বা আল কালবুল গাফিল অমনোযোগী কলব আর একটা ছিল আল কলবুল কাসি শক্ত কলম আর সর্বশেষ যেটা তা ছিল আল কলবুল মাহতুম সিলগলাকৃত কলম বা মোহরকৃত এটার আর এক নাম আল কলবুল মাইয়েত নিরুত কলক যাদের অন্তর মরে গেছে আমাদের আলোচনা হচ্ছিল প্রথম প্রকার নিয়ে আল কলবুল মারিদ রুগ্ন রোগাক্রান্ত কলব নিয়ে তার এক পর্যায়ে আয়াতের দলিল পেশ করা হচ্ছিল সেই ধারাবাহিকতায় আজকেও কিছু আয়াত পেশ করা হবে আল কলবুল মারিদের উপরে এদের বৈশিষ্ট্য কি যাদের অন্তরে রোগ আছে তারা কি করে সেই বিষয়গুলো কোরআন এক এক করে সুন্দর করে তুলে ধরেছে ويقول الذين آمنوا لولا نزلت سورة মমিন যারা তারা কোরআনের অপেক্ষায় থাকে আল্লাহর রসুলের যুগে যারা মমিন ছিল তারা অপেক্ষা করত কেন কোরআনের আয়াত নাজিল হচ্ছে না দেরি হচ্ছে কেন অপরদিকে মুনাফিক যারা ফাইদা উনজিলাত সুরাতুন মুহকামাতুন যখন কোন সুরা নাজিল হতো মুহকামাতুন সুস্পষ্ট বিধান বিশিষ্ট যার অর্থ স্পষ্ট কেতাল যার মধ্যে কেতালের আলোচনা আছে অর্থাৎ কেতালের যুদ্ধের আলোচনা বিশিষ্ট কোন আয়াত যদি নাজিল হতো আপনি দেখবেন ওই সমস্ত লোকদেরকে যাদের অন্তরে রোগ আছে যাদের অন্তরটা রোগাক্রান্ত তাদেরকে দেখবেন তারা যখন কেতালের আয়াত শুনে যুদ্ধের আয়াত শুনে আপনার দিকে তারা তাকাবে মৃত্যু আসার সময় মৃত্যু যখন ঘনিয়ে আসে তখন যেরকম চোখ উল্টিয়ে নজর করে দৃষ্টি দেয় ঠিক পেতালের আয়াত শুনলে পরে মুনাফিকদের এই দৃশ্য এসে আমরা বর্তমানেও দেখি অনেকে আছে ইসলামের সব ভালো কিন্তু জেহাদের আয়াতগুলো শুনলে তাদের ওই অবস্থা হয় যেটা এই আয়াতগুলো ধরা হয়েছে সুরায় মুহাম্মদ এই সুরার বিশ নম্বর আয়াত এই আয়াতটা তো আমার তৈরি করা না কোরআন শরীফে আছে আগের থেকে ছিল কিন্তু দেখবেন অনেক লোক দিনের কথা বলে নামাজ রোজা সব কিছু ঠিক আছে কিন্তু এই আয়াত অনুযায়ী যখন কেতালের কথা শুনে তখন খুব খারাপ লাগে তাদের কাছে অনেকে তো এরকম বলেও ফেলে ইসলামের সব ভালো যদি যুদ্ধের আয়াতগুলো না থাকতো খ্রিস্টানরা এটাই করেছিল ওরা ওদের কেতাব থেকে কেতালের আয়াতগুলো বাদ দিয়েছিল এই আয়াতটা দিয়ে নিজেকে চিন্তা করেন আমি নিজেকে বলছি গত যুবতেও বলেছিলাম এই রোগাক্রান্ত আয়াতগুলো যেখানে মানুষের রোগগুলোকে তুলে ধরেছে এটার মধ্যে আমি নিজে পড়ি কিনা সেইটা সংশোধন করা দরকার আমি সংশোধনের জন্য বলছি কাউকে উত্তেজিত করার জন্য কারো বিরোধিতা করার জন্য আল্লাহ আমাকে হেফাজত করে জন্য আমি বলছি না চিন্তার বিষয়গুলো ওয়াকুলু তারা বলে ফাইদা উনজিলাত সূরাতুন মুহকামাতুন যখন কোন মুহকাম আয়াত যার অর্থ স্পষ্ট কারো কোনো ব্যাখ্যার প্রয়োজন নাই জুকেরা ফিহাল কেতালু কেতাল তো বুঝেন এখানে জেহাদ বলা হয় কেতাল মানে সরাসরি যুদ্ধ যে আয়াতের মধ্যে যুদ্ধ সম্পর্কে বিষয়গুলো আছে এই সমস্ত আয়াত যখন নাজিল হয় আপনি দেখবেন ওই সমস্ত লোকদেরকে যাদের অন্তরে রোগ আছে যাদের অন্তরটা রোগাক্রান্ত ইমানের রোগ ইমান ক্লিয়ার না এই লোকদেরকে দেখবেন ينظرون إليك نظر المغشي عليه من الموت মৃত্যুর সময় চোখ যেমন উল্টে যায় ওরা সেরকম পরেশান হয়ে আপনার দিকে তাকাবে তাদের খুব বিরক্তির কারণে এটা আমাদের সমাজে এরকম অনেক আছে যারা কেতালের বিষয় শুনলে আমি এটা বারবার আলোচনা করেছি যেহেতু এটা গুরুত্বপূর্ণ বিষয় পৃথিবীতে এমন কোন রাষ্ট্র খুব কম খুঁজে পাওয়া যাবে যেই দেশের প্রতিরক্ষা বিষয়ক সেনাবাহিনী না পালে এটাই জেহাদ জেহাদ করার জন্য যদি তাদের দেশে কোনো আক্রমণ আসে ওটাকে প্রতিহত করার জন্য তারা নিরাপত্তার জন্য এদেরকে পালে বাংলাদেশের সেনাবাহিনী আছে এইটাকেই আরবিতে বললে জিহাদ বলা হয় কেতাল বলা হয় যুদ্ধ বলা হয় ইসলামের উপরে যে হামলা ইসলাম ও তার নিরাপত্তার জন্য তার প্রতিরক্ষা ব্যবস্থার জন্য জেহাদের ব্যবস্থা করেছে ইসলাম মানুষকে কত সুন্দর ঔষধ দেয় প্রথম ইমানের দাওয়াত দেয় আল্লাহর জমিন আল্লাহর হুকুম পালন করতে সে বিষয়গুলো আমরা আলোচনা করেছি এরপরেও যদি কোনো ব্যক্তি ইসলাম গ্রহণ না করে এমন মারাত্মক রোগ যে রোগটা ক্যান্সার হয়ে গেছে ক্যান্সার হলে মানুষ কি করে অপারেশন করতে হয় যে দেখে পরীক্ষা নিরীক্ষা করে এই অঙ্গটা ক্যান্সার হয়ে গেছে এটা যদি কেটে ফেলা না হয় তাহলে বাকি অংশগুলো নষ্ট করে ফেলবে ঠিক এরকম ভাবে ডাক্তারের জন্য দোয়া করা হয় ডাক্তার যেন ঠিক মতো কাটতে পারে অনেকে দোয়ার জন্য আবেদন করে না হুজুর আজকে আমার ছেলের অপারেশন হবে আমার স্ত্রী অপারেশন হবে দোয়া চায় ডাক্তারকে টাকা দেয় কি জন্য কাটার জন্য যেন ডাক্তার কাটতে পারে ঠিক মতো ডাক্তার যখন তার অপারেশন রুমের ভিতরে গিয়ে একজন রোগীর অঙ্গ কাটে তখন কি আপত্তি করে না কেন ডাক্তার কাটছে এখানে বসে কারণ সকলেই জানে যে এটা ওই রোগীকে বাঁচাবার জন্য এটাই তার একমাত্র ঔষধ এই অঙ্গ যদি কেটে না ফেলা হয় বাকি অঙ্গগুলোকে নষ্ট করবে ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবাহান জেহাদের জন্য হুকুম করেছেন দুনিয়াতে কিছু ক্যান্সার আছে যেইগুলোকে কোন রকম ঔষধে কাজ হবে না আল্লাহ সুবাহান এই ক্যান্সার গুলোকে অপারেশন করার জন্য বলেছেন এদের বিরুদ্ধে লড়াই করো কোরআনে পরিষ্কার বলা আছে ফিতনা তোমরা ওদের বিরুদ্ধে লড়াই করো যতক্ষণ পর্যন্ত ফেতনা চিরতরে মিটে না যায় ফেতনা নির্মূল করাই হচ্ছে কেতালের উদ্দেশ্য আল্লাহ তারা বলছেন এই কেতালকে পছন্দ করবে না কোরআন শরীফে সুরায় বাকারাতে এক আয়াত এরকম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম খেয়াল করবেন শব্দ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুম আসিয়াম ঠিক ওই সুরা আরেকটা আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিতাল পার্থক্য আছে কিছু খালি শেষে গিয়ে সিয়াম আর তাহলে তারা সব হুবু এক অর্থ কি প্রথম আয়াতের অর্থ হচ্ছে ইয়া ইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের প্রতি সিয়ামকে ফরজ করা হয়েছে আর পরের একটা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিতাল হে ঈমানদারগণ তোমাদের উপরে কেতালকে ফরজ করা হয়েছে কেতাল মানে যুদ্ধ কিন্তু রমজান যে ফরজ এবার কারণ আপত্তি আছে রোজার মাস আসতে সকলেই দেখবেন যে মাশাল্লাহ ইফতারি কেমনে করবে তার জন্য আগের থেকে প্রোগ্রাম নেয় সব কিছু ঠিক আছে কেতালের আয়াত যখন আসে তখন এটা ঠিক না আল্লাহর এক আয়াতকে মানবো আর একটা মানবো না একটা পছন্দ করবো একটা পছন্দ করবো না আল্লাহ তারা এইটা চরিত্র তুলে ধরেছেন এখানে এখানে বলেছেন জুকেরা ফিহাল কেতাল যে সমস্ত আয়াতের মধ্যে যুদ্ধের নির্দেশ আছে এইটা যখন তারা শুনে মারাদুন যাদের অন্তরে রোগ আছে মৃত্যুর সময় যে অবস্থা হয় সেই অবস্থায় বেহুশ হয়ে যেরকম নজর করে এই অবস্থায় দেখবেন ওই লোকদের অবস্থাটা এটা মুনাফিকদের আরেকটা চরিত্র আলকলবুল মারিজ রোগাক্রান্ত কলম নিয়ে আমরা আলোচনা করছিলাম এটা আরেকটা রোগ মহকাম শব্দের অর্থ হলো যার অর্থ স্পষ্ট যেগুলো কোনো রহিত হওয়ার কোনো সুযোগ নেই কোনো তাবিল করার সুযোগ নেই এবং বিধান সম্পর্কীয় আয়াত এগুলোর নাম কি মহকাম যেমন মনে করেন আকিমুস সালাদ সালাদ কায়েম করো আকিমুস কুতিবা কেতাল এই আয়াতগুলো মহকাম যার কোনো ব্যাখ্যা করা তাবিল করার সুযোগ স্পষ্ট অর্থ রাখে আর এক প্রকার আয়াত হচ্ছে অহকার মোতাসা বেহাত দ্বিতীয় প্রকার আয়াত হচ্ছে মুতাসাবিহাত মহকাম আর মুতাসাবে মহকাম যেগুলোর অর্থ স্পষ্ট মুতাসাবে যেগুলোর অর্থ স্পষ্ট না অথবা জানাই নাই যেমন মনে করুন আলিফলাম মিম সুরার শুরুতে কতগুলো অক্ষর আছে আলিফলাম মিম আলিফলাম মিম সদ আলিফলাম মিম র কোরআন শরীফ যারা পড়তে জানেন তারা দেখবেন অনেকগুলো সুরার শুরুতে এরকম কিছু অক্ষর আছে কিনা এই অক্ষরগুলোর অর্থ আল্লাহ সুবাহান তারা নিজে জানেন রাসুলকে জানিয়েছেন কিন্তু সাধারণ মানুষের জন্য এগুলো জানানো হয় নাই আল্লাহ তারা বলেন যাদের অন্তরের মধ্যে রোগ আছে বক্রতা আছে রোগ তারা আর একটা কাজ করে কি কাজ করে তারা এই মুতাসাবে যে আয়াতগুলোর পিছনে লাগে তারা তাবিল তালাশ করে ব্যাখ্যা তালাশ করে ইবতেগা তাবিলহি ইবতেগাল ফিতনাতে অবতেগা তাবিলহি ফিতনা করার জন্য দেখবেন যে এমনি কোরআন শরীফ পড়তে পারে না কিন্তু এই সমস্ত তালাশ করে যেমন মনে করি ইসলাম মিম এরা বুঝায় কি আলিফে আল্লাহ লামে জিব্রাইল মিমে মোহাম্মদ মিলেই দিল আল্লাহর পক্ষ থেকে জিব্রাইলের মাধ্যমে মোহাম্মদ সাল্লাহ প্রতি আপনিও শুনে বলেন যে ঠিকই তো আছে আল্লাহ রব্বুল এটা জানান নাই এই যে মন গড়া ব্যাখ্যা আল্লাহ তালা বলছেন ফাহাম্মাল্লাদিনা ফি কুলুবহিম যায়গুন যাদের অন্তরে বক্রতা আছে বাঁকা আছে মা তাশাবাহা মিনহু তারা এই মুতাশাবিহের পিছনে লাগে এর বিভিন্ন ব্যাখ্যা মন গড়া ব্যাখ্যা তালাশ করতে লাগে ওয়া লামুতা ইয়ালামু ইল্লাল্লাহ অথচ এর তাবিল একমাত্র আল্লাহ জানেন যারা মমিন এবং যারা সত্যিকার এলেম রাখেন তারা বলেন আমান্না বিল্লাহ আল্লাহ পরিমাণ আনলাম কুল্লুমিন রব্বিনা এসব আমাদের রবের পক্ষ থেকে মূলত কোরআনের মধ্যে এই আয়াতগুলো কেন রাখা হচ্ছে পরীক্ষা দুই রকম হয় সাধারণ লোকের পরীক্ষা আর শিক্ষিত লোকদের পরীক্ষা একরকম না সাধারণ লোকদেরকে মানুষকে পরীক্ষা করা হয় তার তবিয়াত তার ইচ্ছা যেটা চায় এর বিরুদ্ধে একটা আদেশ দিয়ে যেমন মনে করুন সাধারণ মানুষের ইচ্ছা হলো পড়বো না ঘুমাবো গল্প করব আল্লাহ তারা হুকুম দিলেন কোরআন পড়ো বুঝো শিক্ষিত মানুষের অভ্যাসই পড়া যে দেখবেন যেন কাজ না একটা বই নিয়ে শুয়ে সে পড়বে এদেরকে পড়তে বললে এটা বড় কোনো পরীক্ষা না এদের পরীক্ষা হচ্ছে সে জানতে চাবে না জেনে কোনো কিছু মানবে না আল্লাহ তারা সেজন্য কোরআনের মধ্যে কিছু অক্ষর রেখে দিয়েছেন কিছু অংশ রেখে দিয়েছেন যার অর্থ জানান নাই যে দেখি না বুঝি ইমান আনে কিনা সেইগুলো হচ্ছে এই সুরাগুলো আলিফলাম মিম আলিফলাম মিম সদ আলিফলাম মিম র মিম ইয়াসিন তহা এই সব কতগুলো অক্ষর আছে আল্লাহ সুবাহান তারা বলছেন যে যাদের অন্তরে বাঁকা আছে সেই বাঁকা মন রোগ আছে তাদের অন্তরে তারা করে এগুলো পিছনে লাগে আপনি দেখবেন এই ফকিররা করে কি আমি একবার একটা বহসে গেলাম তো এই ফকিরেরা আসলো এক তো প্রথমে চুল মেয়ে লোকের মতো লম্বা লম্বা বাবরি রাখা না কিন্তু তার মাপকাঠি আছে মেয়ে লোকদের মতো চুল রাখা পুরুষের জন্য হারাম ঘাড়ের নিচে হ্যাঁ কাঠ পর্যন্ত রাখা যাবে কান পর্যন্ত রাখা যাবে ঘাড় পর্যন্ত রাখা যাবে এর নিচে রাখা যাবে না লম্বা লম্বা আসতো কতগুলো তা আমি প্রথমেই বললাম ওই বেটা তুমি মেয়ে লোক না পুরুষ তো চুলো তো লম্বা কেন আলিফের মাথায় বাপি আপনি দেখেন না আরবি অক্ষর যারা জানেন তারা দেখেন আলিফের নিচে একটা লম্বা টান আছে না আলিফের মাথা বাবরি আছে আর আল্লাহ আলিফ দেখে আল্লাহ আলিফ দিয়ে আল্লাহ রাখা হয় কাজে আল্লাহর মাথা বাবরি আছে লাগাইলে কোথায় নিয়ে সেই জন্য বাবরি দেখলাম আমি যদি বলে বাবরি তো ঠিক আছে কিন্তু ওদের যে অবস্থাটা এখন জবাব দেবো কি করে আমি বললাম দেখো আলিফের মাথায় লম্বা চুল আছে ঠিক নিচে নোকটা নাই ছোটকালে পড়ো না আলিফখানি বা নিচে এক নোক্তা তোমার তো নিচে নোক্তা আছে তোমার তো দুই নোক্তা আছে বোঝেন না কি বলছি আলিফ খালি বার নিচে এক নোক্তা কাজী যেখানে নোক্তা সেখানে আলিফ খালি বাবরি থাকবে বাবরি যেখানে সেখানে খালি মেয়ে লোকের নোক্তা নাই কাজে চুল থাকবে আর তোমার তো নোক্তা আছে মহাজ শুরু হলে কি শুরু করলো দেখেন শরিয়াতে অনেক উল্টো পাল্টা জিনিস আছে আল্লাহ মারলে খাওয়া যায় নেই আর মানুষে মারলে খাওয়া যায় বুঝাতে চায় গরু যদি এমনি মরে খাওয়া যায় না মরা গরু খাওয়া যায় নাকি কিন্তু জবাই করলে খাওয়া যায় মানুষে জবাই করলো মারলো এটা কেন এই সমস্ত লোকরা তো কিতাব বুঝে না আমি বললাম তোমার আসল উত্তর দেওয়ার আগে আমি একটা উত্তর দিতে চাই আল্লাহ সুবাহ একটা টিউবওয়েল বসাই দিয়েছেন মানুষের সঙ্গে পানি পরে নিচ দিয়া আর একটা মানুষে বসায় তুমি পানি খাও কোনটা মানুষে যে টিউবওয়েল বসালো তার পানি মানুষে পান করে ওই যে টিউবওয়েল চাপে আর পানি পান করে আর তোমার সাথেও একটা টিউবওয়েল আছে ওটা পানি খাও তো তুমিও উল্টা না করো আল্লাহর বসানো টিউবওয়েলের পানি পান না করে মানুষের বসানো টিউবওয়েলের পানি পান করছো শরিয়াতকে বুঝতে হবে আল্লাহ সুবহান কেন মরা জিনিসকে হারাম করেছেন আল্লাহ আকবার আপনি যে ইসলামের সব বুঝতেন সে দায় করে থাকতেন মরা জিনিসের মধ্যে মানুষের শরীরে বা যে কোনো প্রাণীর শরীরে স্থলে যে সকল প্রাণী বসবাস করে এদের শরীরে যে রক্ত চলাচল করে এই রক্তটা হারাম মানে এই রক্তের মধ্যে বিভিন্ন জীবনও থাকে আল্লাহ সুবাহান হুয়া তাহলে এটাকে হারাম করে দিয়েছেন জবাই করলে পরে রক্তটা বের হয়ে যায় গোস্তটা থাকে এটা পাক হয়ে যায় খাওয়া হালাল আর জবাই না করলে পরে এই গোস্তটা রক্তটা থেকে যায় শরীর ভিতরে আস্তে পানি হয়ে গোস্তের ভিতরে ঢুকে পড়ে এই জন্য এটা হারাম মাছের মধ্যে যেহেতু এই রক্ত নাই মাছের মধ্যে এমন রক্তের মতো দেখা যায় রক্ত না আসলে পানিতে যে সমস্ত প্রাণী বসবাস করে ওর মধ্যে এই রগের চলাচল করে এমন রক্ত নাই এই জন্য মরা মাছ খাওয়া যায় মরা মাছ খাওয়া কি যায় কিন্তু মরা পশু স্থলের প্রাণী যেগুলো মরা যেগুলো খাওয়া যায় সেগুলো মরাটা খাওয়া যায় নেই কারণ ওর ভিতরে রক্ত আছে রক্তটা হারাম সেজন্য জবাই করলে আনা হয় তো এই হলো রহস্য কিন্তু এরা মানুষকে বোকা বানায় কি করে আল্লাহ সুবহান সে কথা বলছেন এটা আর একটা রোগ যাদের মনের মধ্যে বক্রতা আছে فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة তারা কোরআনের এই আয়াতগুলোর পিছনে লাগে ফেতনা করার জন্য তামিল করার জন্য এ পর্যন্ত কতগুলো আয়াত আমি বেশ করেছিলাম মানুষের কলবকে চারটা ভাগে ভাগ করা হয়েছিল তার প্রথম প্রকার আলকালবুল দ্বিতীয় প্রকার ছিল আলকালবুল মারিজ প্রথম প্রকার ছিল কি আলকালবুল সালিম সুস্থ এবং কি সুস্থ এবং বিশুদ্ধ মন দ্বিতীয় প্রকার ছিল আলকালবুল মারিজ তিন নম্বর প্রকার হচ্ছে আলকালবুল কাসিয়া শক্ত মন কোরআন এ সম্পর্কে আসছে সুম্মা কাসাদ কুলুবুকুম মিন বাদি যালিকা সূরা বাকারার 74 নম্বর আয়াত সুম্মা কাসাদ কুলুবুকুম মিন বাদি যালিক মানুষ গুনাহ করতে করতে হাদিসে আসছে যখন একটা গুনাহ করে কলবে একটা কালো দাগ পড়ে নুকতাতুন কালো একটা দাগ পড়ে তওবা করলে সে দাগটা উঠে যায় আর যদি তওবা না করে তাহলে কালো দাগ পড়তে পড়তে এক পর্যায়ে অন্তরটা পুরো কালো হয়ে যায় এই পর্যায়ে গেলে পরে এটাকে বলা হয় কাসিয়া আল কলবুল কাসি শক্ত মন আল্লাহ তারা বলছেন সুম্মা কাসাত কুলুবুকুম তোমাদের অন্তরের পরে কাসাত কাসওয়া হয়ে গেছে শক্ত হয়ে গেছে মিম্বাদি যালিকা ফাহিয়া কাল এটা পাথরের মতো শক্ত আও আসাদ্দা কাসওয়া অথবা তার চেয়ে বেশি শক্ত ওয়াইন নামের বেশি কেমনে হলো আল্লাহ তারা ব্যাখ্যা দিচ্ছেন পাথরের মধ্যে এক প্রকার পাথর হচ্ছে যেগুলো ফেটে যায় তার থেকে পানি প্রবাহিত হয় নহর জারি হয় ঝর্ণার সৃষ্টি হয় আপনি পাহাড়ে গেলে দেখবেন এই যে সিলেটে পাহাড় আছে চিটাগাং পাহাড় আছে ওতেও দেখা যায় অনেক জায়গায় ঝর্ণা পানি প্রবাহিত হচ্ছে এক প্রকারের পাথর এরকম যা ফেটে গিয়ে তার থেকে পানি বের হয় ওয়াইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল আর এক প্রকার যেগুলো ফেটে যায় তার থেকে সাধারণ পানি বের হয় ঝর্ণা সৃষ্টি হয় না ওয়াইন্না মিনাল মিনহা লামা ইয়াহাবিতু মিন খশিয়াতিল্লাহ আর এক প্রকার পাথর যেগুলো উপর থেকে নিচে গড়িয়ে পড়ে আল্লাহর ভয়ে কয় প্রকার হলো পাথরও তিন প্রকার এক প্রকার পাথর যেগুলো আল্লাহর ভয়ে ক্রন্দন করতে করতে তার থেকে ঝর্ণার সৃষ্টি হয় দ্বিতীয় প্রকার পাথর যেগুলো ফেটে যায় তার থেকে পানি বের হয় তৃতীয় প্রকার পাথর এগুলো আরেকটু শক্ত এগুলো অত ভয় না কিন্তু তারপরে উপর থেকে নিচে গড়িয়ে পড়ে আল্লাহ তারা বলছেন তোমাদের অন্তর চেয়েও কঠিন কাসাত কাল পাথরের মতো আওয়া বরং তার চেয়েও কঠিন সুরায় বাকারার 74 নম্বর আয়াত আরো এক আয়াত ইদ আল্লাহ তারা বলেন যখন তোমাদের সামনে বিপদ আপদ আসে মুসিবত আসে কেন তোমরা আল্লাহর কাছে ক্রন্দন করছো না ওয়ালাকিন কাসাত কিন্তু ওদের অন্তর কাফি হয়ে গেছে শক্ত হয়ে গেছে শয়তান তাদের আমলকে সুসজ্জিত করে দেয় যে এইটা করো সুরা নামে তেতাল্লিশ নম্বর আয়াত এটা আমি দেখেছি বরগুনাতে বন্যা হলো আপনারা সাহায্য করেছেন সারা বিশ্বের মানুষ সাহায্য করেছে যদি সেই সাহায্যগুলো ঠিক মতো ওরা পাইতো তাহলে মনে হয় সবার বিল্ডিং হয়ে যেত কিন্তু ওরা ওরকমই রয়ে গেছে প্রায় কিন্তু একটা জিনিস লক্ষণের বিষয় আল্লাহ তারা এই আয়াতে বলছেন সুরান আমার তেতাল্লিশ নম্বর হাতে যে বিপদ আবাদ দেওয়া হয় মূলত মমিনদেরকে তবা করার সুযোগ দেওয়ার জন্য এই লোকগুলো এই বন্যা যাওয়ার কিছুদিন পরে এই দেশের বড় বড় গায়িকাদেরকে দাওয়াত দিল বরগুনা স্টেডিয়ামে আমি সেদিন বরগুনা ছিলাম তাড়াতাড়ি ওই দিন পাঠাইলাম যে আল্লাহর গজব পড়লে এই জন্য তাড়াতাড়ি বাদ টিকিট করে চলে আসলাম এই মমতা অমুক তমুক সব দাওয়াত দিয়ে যুক্তি কি মানুষ বন্যায় ভয় পেয়ে গেছে মনের ভিতরে ভয় ঢুকে গেছে এটাকে দূর করতে হলে একটু গান টান দিয়ে আনন্দ দিতে হবে আল্লাহ তারা বলছেন এই খুব কথাটা ওয়ালাকিন কাসাত কুলুবুহুম তোমাদের বিপদ দেওয়া হয়েছিল তাদাররাহু ফালাউলা ইদ জাআহুম বাসুনা তাদাররাহু যখন বিপদ দেওয়া হয় তখন তোমরা কান্নাকাটি করো চরম জাহিলিয়াতের যুগেও মানুষ কান্নাকারি করত যখন তারা তুফানে পড়ত দাউল্লাহ মুখলিসিন আলাউদ্দিন তারা এক আল্লাহকে ডাকতো আগের যুগের কাফেররাও কাকে ডাকতো বিপদে পড়লে আল্লাহকে ডাকতো আর আমাদের অবস্থাটা হলো কি আল্লাহ তারা বলছেন ওলা কিন কাসাত কুলুবহুম ওদের অন্তরটা কাসি হয়ে গেছে শক্ত হয়ে গেছে ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতানু মা কানু ইয়ামালুন তারা যে কাজটা করে শয়তান ওটাকে সুন্দর যুক্তি পেশ করে বলে এইটা কাজটা করো ওই যে বন্যায় ভয় পেয়ে গেছে আনন্দের দরকার সেজন্য এইভাবে কি করো গায়িকাদেরকে গান গাও তাহলে বন ঠিক হয়ে যাবে এরপরে আল্লাহ সুবহান হাদিদের ষোলো নম্বর হাতে বলছেন আল্লাহ মিয়া আমানু আং কুলুবুহুম ওয়া মা মিনাল হক ولا يكونوا كالذين اوتوا الكتاب من قبل فطال عليهم الامد فقست قلوبهم মুমিনদের কি এখনো সময় হয় নাই যে তারা আল্লাহর জিকির এবং আল্লাহ তারা যে কোরআন নাজিল করেছেন এর মাধ্যমে তাদের অন্তরকে নরম করবে এরা এরকম যেন না হয় যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল মিন কবলু পূর্বে কিতাব দেওয়া হয়েছিল ফাতাল আলাইহিমুল আমাদু এদের উপরে দীর্ঘ সময় চলে গেছে ফাঁকাসাত কুলুবুহুম অতবার তাদের অন্তর শক্ত হয়ে গেছে বা কাসির মিনহুম ফাসিকুন আয়াতের মধ্যেও সেই কথা কাসি কলবের প্রমাণ পাওয়া গেল সুরে হাদিদের ষোলো নম্বর আয়াত এরকম আরো এক আয়াত সূরা মায়দার 13 নম্বর আয়াতে বলা আছে ফাবি মানাকদিহিম মিসাকাহুম মানুষেরা যখন আল্লাহর সঙ্গে কৃত আদা ভঙ্গ করলো লান্নাহুম আমি তাদেরকে অভিশপ্ত করলাম ওয়াজআলনা কুলুবাহুম কাসিয়াতান এবং তাদের অন্তরকে আমি শক্ত বানিয়ে দিলাম ইউহারিফুনাল কালিমান তারা আল্লাহর কথাকে যথাস্থান থেকে অন্যত্র সরিয়ে নেয় আল্লাহ তারা যা বলেছেন সেখান থেকে সরিয়ে অন্যত্র নিয়ে যায় তাহারিফ একটা উদ্দেশ্য আল্লাহ তারা বলেছেন আমি মন গড় আরেকটা ব্যাখ্যা দিব বললাম এটা বলেছেন আল্লাহ তারা এই যে বিষয়গুলো এটা আমাদের সমাজে বহুল প্রচারিত দেখবেন কোন সময় আয়াত অবতাগুল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো অবতাগু ইলাইহিল ওয়াসিলাতা তোমরা আল্লাহর প্রতি পৌঁছার জন্য ওসিলা অন্বেষণ করো ওসিলা মানে কি আল্লাহর তো ব্যাখ্যা দিয়েছেন তাফসির ইবনে কাসির খুলে দেখুন পরিষ্কার লেখা আছে ইবনে আব্বাসি তাফসির বেতাআতি হবে আমার ইলদিহি আল্লাহর তাআত করো ইতাআত করো আনুগত্য করো এবং ওই আয়াতের সামনে বলা আছে ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহি আল্লাহর রাস্তায় জিহাদ করো এগুলো লাইন আমাদের দেশে আয়াতা করলো কি এখান থেকে ঘুরিয়ে নিল ইহার রেফোনার কালেমা ঘুরিয়ে দিল কোন দিকে বাবার আপিল ধরো আয়াত করে সঙ্গে সঙ্গে দল এটা এই যে কোরআনের আয়াতকে যথাস্থান থেকে সরিয়ে নিল এই কাজটা করত আগের যুগের আহলে কিতাবরা আল্লাহ তারা সেজন্য তার অন্তরকে কাজই করে দিয়েছেন শক্ত করে দিয়েছেন আল্লাহ তারা বলছেন অজালনা কুলুবাম কাফিয়েতান আমি তাদের অন্তরকে শক্ত করে দিয়েছি ইহার রিফুন আল কালিম আন তারা আল্লাহর কালিমাকে আল্লাহর কথাকে যথা স্থান থেকে অন্যত্র সরিয়ে নেয় আল্লাহ তারা বলেন একটা তারা সরিয়ে নেয় আরেক জায়গায় ইহারিফুন আল কালিমা নওয়াদিহি অনাসু হাজ্জা মিম্মা রুকিরুবিহি এবং তাদেরকে যে সাবধান করা হয়েছিল তা তারা ভুলে গেছে সুরায় মাহাদার তেরো নম্বর আয়াত এরপরে আসুন সুরায় জুমারের সুরায় হজের তিপ্পান্ন নম্বর আয়াত সেখানেও আছে লিয়াজালা মা ইউলকি শাইতান ফিতনাতাল লিল্লাযিনা ফি কুলুবিহিম মারাদ এরকম ভাবে সুরা জুমারের বাইশ নম্বর আয়াতও আছে এই কাসিদ কুলুব সম্পর্কে আর এক প্রকারের কলব আছে এটা আল কলবুল্লাহি বা গাফেল অমনোযোগী আপনি যতই তাদেরকে বলেন এক কান দিয়ে শুনবে আর এক কান দিয়ে বের হয়ে যাবে এরা অমনোযোগী মনোযোগ দিয়ে শুনে না খেয়াল দিয়ে শুনে না এদের সম্পর্কে আল্লাহ তারা কোরআনে আয়াত নাজিল করেছেন সুরা আরাফের একশো উনাশি নম্বর হাতে বলা আছে ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল আমি জিন এবং মানুষের থেকে একদল মানুষ সৃষ্টি করেছি জাহান্নামের জন্য জাহান্নামের জন্য একদল মানুষ তৈরি করেছি এবং একদল জিন তৈরি করেছি লাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা তাদেরকে আমি অন্তর দিয়েছিলাম তাদেরকে কলব দিয়েছিলাম বুঝার জন্য আল্লাহর কোরআনকে বুঝার জন্য লা ইয়াফকাহুনা বিহা কিন্তু তারা এর মাধ্যমে কোরআনকে বোঝার চেষ্টা করে নাই ওয়ালাহুম আয়ুনুল্লাহ ইউবসিরুনা বিহা তাদেরকে চক্ষু দিয়েছিলাম আল্লাহর নিদর্শন আল্লাহর কুদরতকে দেখার জন্য তারা তা দেখে নাই ওয়ালাহুম আবানুল্লাহ ইয়াসমাউনা বিহা তাদেরকে আমি কান দিয়েছিলাম কান দিয়েছিলাম শোনার জন্য কোরআন শুনবে হাদিস শুনবে তারা তা শুনে নাই আল্লাহ তারা বলছেন উলাইকা কাল আনাম এই লোকগুলো হচ্ছে পশুর মতো আনাম মানে কি আনাম পশুর মতো আনাম একটা সুরার নামও আছে আনাম এই লোকগুলো হচ্ছে পশুর মতো পশুর মতো বলে আল্লাহ তারা বলছেন না পশুর মতো না এটা আরো মারাত্মক এটা খারাপ বালহুম আবাল বরং তার চেয়ে আরো বেশি গুমরা গা গাফিলুন এরাই হচ্ছে গাফিল গাফিল মানে অমনোযোগী যারা কোনো দিকে খেয়াল দেয় না কোন দিকে খেয়াল দেয় না এদেরকে বলে আল কালবুল গাফিল আল্লাহি এই প্রকারের মানুষ আমাদের সমাজে অনেক আছে মসজিদে শুনল শুনে চলে গেল কি বলল পরে আর খেয়াল নেই ইমাম সাহেবের দায়িত্ব বলা তাই বলল আমরা শুক্রবার দায় জমা নামাজ পড়তে তো বাধ্য হয়ে শুনতে বাধ্য হই কারণ নামাজ তো শুরু হবে ওই টাইম মধ্যে আগে তো শেষ হবে শুরু হবে না এই জন্য শুনি আল্লাহ তারা এই লোকদের চরিত্র তুলে ধরেছেন যে এই লোকদের কলবের অবস্থা হচ্ছে আলকালবুল গাফিল গাফিল অন্তর তাদেরকে আমি চোখ দিয়েছিলাম দেখার জন্য তারা আল্লাহর সৃষ্টিকে দেখবে এই চন্দ্র সূর্য এই সব দেখে আল্লাহকে চিনবে একজন আলেমকে জিজ্ঞেস করেছিল যে আল্লাহ আস্তার প্রমাণ কি উনি বললেন বেটা আলবারাত তাদুল্লাহ আল বাইর লেজ গোবর দেখলে বোঝা যায় কোনো পশুর গোবর এটা ছাগলের গোবর না শিয়ালের গোবর না মানুষের গোবর গোবরে প্রমাণ করে গোবর ওয়ালার উপরে ওয়া তারুল কদম তাদুল্লাহ আল বাসির পদচিহ্ন প্রমাণ করে পথচারীর উপরে পথচারী কি মানুষ না বকরি না ছাগল না মোষ না ভেড়া না দুম্বা না বাঘ না হাতি পায়ের দাগ দেখলে বোঝা যায় সাতসামাও ব্রজ এই কক্ষপথ বিশিষ্ট আকাশ তারকা গ্রহ নক্ষত্র এই সব চন্দ্র সূর্য বিশিষ্ট আকাশ অজাত অবা অলার্দ রাস্তা গাছগাছালি ঘাস তরুণা বিশিষ্ট ফল বিশিষ্ট জমিন অলবাহর জাতরা মাছ মাছ তুফান এই কত প্রাণী বিশিষ্ট সমুদ্র এইগুলি কি প্রমাণ করে না একজন মহাবিজ্ঞানী মহা সৃষ্টিকতার উপরে আল্লাহ সুবাহান সেজন্য এই চক্ষু দান করেছিলেন আল্লাহর কুদরতকে দেখে আল্লাহকে চেনার জন্য অন্তর দিয়েছেন আল্লাহকে বোঝার জন্য আল্লাহর কুদরতকে গবেষণা করার জন্য এবং কান দিয়েছিলেন কোরআনকে শোনার জন্য যারা আল্লাহকে দেখলো না আল্লাহ কুদরতকে দেখলো না আল্লাহকে নিয়ে গবেষণা করলো না আল্লাহ তারা বলছেন উলাইকা কাল আনাম এই লোকগুলো হচ্ছে পশুর মতো এরপর আল্লাহ বলছেন না বাল হুমা বল কারণ পশুরা আল্লাহ তসবি করে পশুরাও আল্লাহ তসবি করে মুরগি দেখবেন ভোর রাত উঠে কি করে সুব্বহন কুদ্দুসুন হাদিস আছে এটা ওরা কুকুরতে বলে না সুব্বহন কুদ্দুসুন আল্লাহ প্রশংসা করে কুকুরে উঠে দেখবেন আল্লাহ প্রশংসা করে অবশ্য কুকুর এক সময় খুব গাফেল হয় আজান দিলে দেখবেন কুকুর ঘেউ ঘেউ করে ওর একটা বিশেষ কারণ আছে আজান যখন দেয় তখন শয়তান পালায় পালাবার যখন পথ খুঁজে না পায় তখন গিয়ে শয়তানের পেটে ঢুকে এরপরে নাড়া দেয় এই জন্য কুকুর গেল গেল করে যাতে করে ওর কানে আওয়াজ না পৌঁছে এই জন্য কানে আওয়াজ পৌঁছানো আমি আরো একটা বলেছিলাম যে বাচ্চাদের কানে আদানের আওয়াজ দিতে হয় যখন বাচ্চা ভূমিষ্ঠ হয় ডান কানে আজান বাম কানে কামক চাই ছেলে হোক চাই মেয়ে হোক এর কারণ হচ্ছে এর কারণ হচ্ছে বাচ্চা যখনই ভূমিষ্ঠ হলো তার কানের মধ্যে তাও সেইদের বাণী পৌঁছে দেওয়া আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া ইলাহা নাই আসাদু আন্না মোহাম্মদ রাসুল্লাহ এই হেদের বাণীগুলো শিক্ষা দেওয়া তার কানে ঢুকিয়ে দেওয়া এটা যাতে না হতে পারে সেজন্যই খ্রিস্টানরা বেশি বেশি কি করে এই যে মাতৃসদন যে বার্তা যেখানে হয় এইগুলো ওরা বেশি করে ওই হাসপাতালগুলোতে গুরুত্ব বেশি দেয় কারণ তাও হেদের বাণী প্রথমে কানে ঢুকতে না পারে এই জন্য মুসলমানদের এটা খেয়াল করতে হবে প্রত্যেকটা বার্তার কানে আজান ডান কানে বাম কানে কামত চাই ছেলে হোক চাই মেয়ে হোক এটা ঢুকিয়ে দেওয়া যাতে করে তাও হিদের আওয়াজ তার কানে পৌঁছে এরকম ভাবে আল্লাহ সুবাহ আরো অনেকগুলো আয়াত বলেছেন সুরায় নাহালের একশো আট নম্বর আয়াতে বলা আছে উলাইকাল্লাদিনা তাবা আল্লাহ আলা কুলুবি বাসামিনহিম আবসারিহিম আল্লাহ রাব্বুল আলামিন তাদের কানের উপরে তাদের চোখের উপরে তাদের অন্তরে পর্দা লাগিয়ে দিয়েছেন ফাহুম গাফে উলাইকা হুমুল গাফিলুন তারা এই গাফেল এরকম আরো অনেকগুলো আয়াত আছে এরপরে চতুর্থ নাম্বার অন্তর হচ্ছে আল কলবুল মাহতুম আল কলবুল মাকতুম গুনা করতে করতে এমন এক পর্যায়ে চলে গেছে আল্লাহ রাব্বুর আলম এবারে সিল গলা করে দিয়েছেন যে আর হেদায়তের সুযোগ হবে না তবরও সুযোগ হবে না ফেরাউন ফেরাউন পর্যন্ত মৃত্যু যখন তার নিশ্চিত পানিতে ডুবা শুরু করলো তখন সে বলেছিল আমান্তুবি রব্বুল আলামিন আমি রব্বুল আলামিনের প্রতি মানে নিচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝলেন কিনা সেজন্য ফেরাউন ব্যাখ্যা দিচ্ছে আবার আমান্তু রব্বিল আলামিন রব্বে মুসা ওয়া হারুন মুসা এবং হারুন যেই রবের দাওয়াত দেয় সেই রবের প্রতি ইমান আনলাম কি ব্যাখ্যা দিয়ে আল্লাহ কিন্তু করছে যে আল্লাহ আমি এখন ইমান আনলাম রবের প্রতি কোন রব যে রবের দিকে মুসা এবং হারুন দাওয়াত দেয় সেই রবের প্রতি এত ব্যাখ্যা দিয়ে আল্লাহকে বুঝাচ্ছে আল্লাহ তারা কি বললেন আল্লাহ এখন অকদ কুন্ত আশাই কামেন কবলু একটু পূর্ব তুমি না ফরমানিতে লিপ্ত ছিলে অবাধ্য ছিলে যা তোকে আমি রক্ষা করবো তোর দেহকে রক্ষা করবো ফালিয়মা নুনাজি কেবে বাদানিকা আমি তোর দেহকে রক্ষা করবো লেতা কুন আলিমান খালফাকা আয়া যাতে করে তোর পরবর্তী লোকেরা তোকে দেখে শিক্ষা অর্জন করে এই ফ্রাউন যে রব দাবি করেছিল আল্লাহ দাবি করেছিল সে এখন সুটকি হয়ে আছে তাকেও দুনিয়াতে বিদায় নিতে হয়েছে তুমি ফ্রাউনের মতো যত শক্তিশালী হও তোমাকে একদিন সুটকি হতে হবে কবরে যেতে হবে এই শিক্ষার জন্য তোমাকে রক্ষা করবো তোমার দেহকে রক্ষা করবো এই জন্যই আল্লাহ তোমার এটা বলেছেন কোরআন শরীফে পরিষ্কার আয়াত আছে তো এইভাবে খাতামাল্লাহ আলা কুলুবি মানুষ গুনাহ করতে করতে এক পর্যায়ে যখন চলে যায় তখন আল্লাহর পক্ষ থেকে মোহর লেগে যায় এটা আল্লাহর দোষ না দোষটা মানুষেরই আল্লাহ সুবহানাহু ওয়া যখন দেখেন যে এই লোকটা হেদায়তের উপযুক্ত নয় তখনই তার অন্তরকে সিলগড়া করে দেওয়া হয় তালাবদ্ধ করে দেওয়া হয় কোরআন শরীফের সুরায় বাকারা সাত নম্বর আয়াত খতামাল্লাহু আলা কুলুবিহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খতামা মোহর লাগিয়ে দিয়েছেন শিল গলা করে দিয়েছেন আলা কুলুবিহীন তাদের অন্তরের উপরে ওয়ালা সামিয়াহীন তাদের কানের উপরে ওয়ালা আবসরহীন গিসাওয়াতুন তাদের চোখে পর্দা লাগিয়ে দিয়েছেন এই পর্দা মানে তারা হককে হক বলে দেখবে না সত্যকে সত্য বলে বুঝবে না অন্তরকে মোহর লাগানোর অর্থ হচ্ছে তারা অন্তর দিয়ে কোরআন সুন্নাকে বোঝার চেষ্টা করবে না কানের উপরে পর্দা লাগানোর অর্থ হচ্ছে কান দিয়ে তারা হকের কথা শুনবে না এবং চোখে পর্দার অর্থ তারা হককে দেখবে না আল্লাহ সুবাহানটা বলেন যে ওদের অন্তর উপর মোহর লাগিয়ে দেওয়া হয়েছে খতম মোহর লাগানো হয়েছে যাতে করে তারা হকের পক্ষে আর ফিরে আসতে না পারে এটা কি জন্য যেহেতু গুণা করতে করতে এমন একটা পর্যায়ে চলে গেছে যেই পর্যায়ে গেলে আর তার হেদায়তের কোনো সুযোগ নেই এরকম কোরআন সুরা আয়াত সুরা নামের ছেচল্লিশ নম্বর আয়াত আছে সুরা জাতিয়া তেইশ নম্বর আয়াত আছে এরকম ভাবে সুরা নেসার একশো পঞ্চান্ন নম্বর আয়াত আছে সুরা নাহাজের একশো আট নম্বর আয়াত সুরা মোহাম্মদের ষোলো নম্বর আয়াত সুরা ইউনুসের চুয়াত্তর নম্বর আয়াত এরকম সুরা আরাফের একশো এক নম্বর আয়াত সুরায় মোমিনের পঁয়ত্রিশ নম্বর আয়াত এই সবগুলো হচ্ছে আল কলবুল মাহতুম সম্পর্কে মোহরাঙ্কিত আমি সবগুলো বলতে গেলে অনেক সময় প্রয়োজন এই হচ্ছে অন্তরের চারটে ভাগ এই রোগগুলো যে রোগগুলো কি কি অন্তরে যে রোগগুলো এই রোগাক্রান্ত হয় রোগগুলো কি কি সেগুলো আমাদের জানা প্রয়োজন আছে রোগগুলো অনেক মৌলিক রোগগুলো হচ্ছে এক নম্বর রোগ শিরিক দুই নম্বর রোগ কুফুর তিন নাম্বার নেফাক চার নাম্বার জুলুম পাঁচ নাম্বার কিবির ছয় নাম্বার হাসাব পরশ্রী কাতর অন্য ভালো থাকতে না পারা এরকম আল মানে হিংসা বিদ্বেষ আল গিবাদ দোষ চর্চা করা আল হেরস লোভ লালসা আল কিজ মিথ্যা আল বুখল কৃপণতা আর রিয়া লৌকিকতা আল গুরুর আল খাদা ধোকা ইত্তেবাল হাওয়া মনের পূজা করা এরকম তাকলিদুল আবা বাপ দাদার অনুসরণ করা এরকম বেদাব এরকম গজব রাগ আর জাহাল মূর্খতা এরকম ভাবে আপনার এইগুলো হচ্ছে মোটামুটি ভাবে মৌলিক রোগ এই রোগগুলোর কারণে মানুষ কোরআন এবং সুন্নার থেকে বিরুদ্ধে চলে যায় বা তারা শুনতে চায় না এটাকে আমরা দুই ভাগে ভাগ করবো ইনশাল্লাহ একটা হলো শাহওয়াত একটা শুভহাত শাহওয়াত মানে হলো মনের চাহিদার কারণে প্রবৃত্তি অনুসরণ করে মানুষ গুমরাহির মধ্যে যায় আর একটা হলো কিছু সংশয়ের কারণে বিভ্রান্তির কারণে এই সবগুলো রোগের মূল কারণ হচ্ছে চারটা কয়টা চারটে কারণ ইনশাল্লাহ এটা আগামী জমাতে আলোচনা হবে চারটে কারণগুলো আমি বলে দেই এই রোগের এমন রোগগুলো ঢোকে থেকে কোন রাস্তায় প্রবেশ করে মানুষের মধ্যে এরকম রাস্তা কয়টা চারটা রাস্তা এই চারটা রোড হয়ে মানুষের মধ্যে রোগগুলো ঢুকে যে রোগের কথা বলা হলো রোগের বিস্তারিত আলোচনা করতে এক একটা রোগ নিয়ে এক এক সপ্তাহ আলোচনা করতে হবে সারা বছর চলে যাবার উপরে এরপর ঔষধও আছে ঔষধ কি আবার এগুলো ঔষধও আছে আলহামদুলিল্লাহ আমরা আলোচনা করবো সংক্ষিপ্ত হলেও আজকে ওরা মূল যে চারটে রাস্তায় এই রোগগুলো ঢুকে মুখস্থ রাখবেন এক নাম্বার ফজুরুল কালাম অতি কথা বেশি কথা দুই নাম্বার ফজরুল নজর অতি দৃষ্টি ফজরুল নজর অতি দৃষ্টি বেশি বেশি দৃষ্টি দেওয়া আর তিন নাম্বার হলো ফজরুল তাম অতি খাদ্য গ্রহণ করা বেশি খাওয়া আর চার নাম্বার হচ্ছে মুখা নাপা বেশি বেশি লোকদের সাথে মিশা সব রকম লোকদের সাথে মেলামেশা করা এইটা সবচেয়ে মারাত্মক এইটার মাধ্যমে বেশি ঢোকে বেদাহাত ঢোকে মোখালাতার কারণে আপনি বেদাহাতদের সঙ্গে মিশবেন ওইখানে যাবেন দেখবেন যেগুলো ঢুকে এই জন্য আমি অনেকটা বলি যে আপনারা সব ওয়াজ মাহফিলে আর সব মজলিসে যাবেন না গেলে হবে কি কোরআন হাদিসের আলোচনা নাই দেখবেন যে আপনাকে একটা কেসটা শুনাইয়া কান বাজিয়ে দিবে আমি আপনি সকালেও বলেছিলাম এই পীরে মুড়িদ অংশা বলে অমুক বিশ্বাবরুদের বয়াস আসলে সব কান্দে যারা যার হয় আমি বলি তাহলে সিনেমা দেখলেও কান্দে মানুষে যদি নাটক লেখে যারা নাটক যদি দেখে কোনো বুড়োর সামনে দেখেন না একটা নাটক দেখবে কি মারামারি তাই কি দুঃখের কাহিনী ওই চোখ দিয়ে পানি পড়ে কিনা চোখ দিয়ে পানি পড়ে তো নাটকও তো সবচেয়ে বড় তাসির করে চোখ দিয়ে পানি পড়ে মানুষ কান্দে তো কেন বুঝে গেল এই সমস্ত পদগুলো মেয়ের এই সুরে সুর দিয়ে দিয়ে তারপর ফোসফোস করে কান্দে নিজেও আর কি করে মানুষরাও কান্দে আর মনে করে বড় তাসির হয়ে গেল সমস্ত মানুষকে তাজকিয়া নামে সেরেকে ডুবে দেওয়া হয় কারণ তাজকিয়া নিয়ে আলোচনা করছি আমি তাজকিয়ার প্রথম কাজ হচ্ছে মানুষের অন্তর থেকে গায়রুল্লাহকে শুদ্ধ করা পরিচ্ছন্ন করা যত গায়রুল্লাহ সব কিছুকে ঘেসে মধ্যে পরিষ্কার করে এরপরে গায়রুল্লাহকে উৎখাত করে এরপর আল্লাহকে বসার আমার নাম হচ্ছে কি তাজকিয়া এই সব রোগ শিরিক বিদাত কুফুর নেফাক জুলুম কিবির হাসাদ বগজ গিবাদ ফেরেস লোভ মিথ্যা কৃপণতা রিয়া গুরুর খাতা ইত্তেবা হওয়া এই সমস্ত রোগের থেকে পরিশুদ্ধ করে মনকে এরপরে ইল্লাল্লাহ আল্লাহকে বসানো এটা নাম হচ্ছে কি এর নাম তাস্কিয়া আর ওই তাস্কিয়া যেই তাস্কিয়া আমাদের তাস্কিয়ার নামে যেটা চলছে সেখানে বলে কি এটা উল্টোটা মানে প্রথমে একটা সিঁড়িকে ঢুকেই দেয় আর পীর ধরতে হবে ধরা ফরজ আমি পীর ধরা না করি না যদি উদ্দেশ্যই হয় একজন আলেম একজন মুরব্বীর কাছে যাও কোরআন হাদিসের জ্ঞান যারা আছে তার থেকে কোরআন হাদিসের শিক্ষা নেওয়া এটা তো না যায় না মুরব্বী পর্যন্ত একজন অভিভাবক হিসেবে আপনি তার পরামর্শ নিচ্ছেন তার কথা শুনেন এটা হতে পারে কিন্তু আপনি পীরের কাছে মরিদাতে বায়াত দিতে হবে বায়াত দিয়ে তারপরে মরিদাতে হতে হবে মাইনে সব বাতে হাত দিয়ে তারপরে তারকে পীরের কাছে মরিদা ফরজ এরকম হাদিস তৈরি করেছে না এই সব লিখে লিখে তারপরে পীরের মোরাকাবা করতে হবে মোরাকাবা করবো আল্লাহ আল্লাহর কুদুরি গবেষণা করব আল্লাহ তালার সৃষ্টি চিন্তা ভাবনা করবো মোরাকাবা করে পীর আমার কলবে পিসা বসাইতে হবে এরপরে পিসার মোরাকাবা করতে হবে এখন আরো কত কত যেটা আমি প্রায় বলে থাকি যে পীরের মধ্যে কি করে আমি আমার কলবের দিকে মতো অর্জু আমার কলব পিসাব হুজুর কেবলার কলবের দিকে মতো অর্জু তা আমার কলবে আগে পীর বসাইতে হইবে আমার কলব পিসাবের দিকে মতো অর্জু পিসাবের কলব তার পীরের দিকে তার পীর তার পীরের দিকে এরপরে আল্লাহর দিকে মতো অর্জু এই যে লম্বা সিঁড়ি ঢুকাইয়া তারপরে আপনি আল্লাহর দিকে নিলেন এইটার নাম যে তাতকিয়া হয় এই তাতকিয়া কোরআনে বলে নাই কোরআনে তাতকিয়ার কথা আছে ওরা দেখায় তাতকিয়ার আদা কোরআনে আছে ঠিকই আছে আমিও তো বললাম কোরআনে অনেকগুলো আয়াত আছে আল্লাহ খালি আছে না আল্লাহ নয়টা কথন করে বলেছেন তদ আফলাহা মান জাক্কাহা নিশ্চয় সফল হয়েছে ওই ব্যক্তি যে আত্মশুদ্ধি করেছে তৎকে করেছে খালি আছে না খালি আল্লাহ তারা পছন্দ করে বলেছেন নবীর চারটা মূল দায়িত্ব একটা তাস্কিয়া কোরআনে পরিষ্কার বলা আছে ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীন হাক্কে ওখানে বলা আছে ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ওয়া কিতাব ওয়াল হিকমা ওয়া করে তাহলে আত্মাকে শুদ্ধ করা পরিচ্ছন্ন করা এটা নবীর চারটা দায়িত্বের একটা মূল দায়িত্ব এটা কোরআন সালা তারা নয়টা কসম করে তারপর বলেছেন এত বড় গুরুত্বপূর্ণ বিষয় সেই বিষয়ের অর্থ বুঝতে হবে তাজকে তো আছে তাজকে মানেটা কি বুঝতে হবে আছে বলে ঘুরে যাওয়ার একদিকে ইহার রেফুনার কালেমান মাওয়া দিয়ে ঘুরে যাওয়ার একদিকে যে তাজকে মানে হচ্ছে এই আমি এটা প্রায় বলে থাকি এই খেলাফত বাই আল্লাহর নবী এই খেলাফত চালু করেন নাই ভাই আত এবং খেলাফত রাষ্ট্র বিষয় আল্লাহ বায়াত নিয়েছিলেন খেলাফত বায়াত নিয়েছিলেন আবু বকর সিদ্দিক খলিফা ছিল অমর খলিফা ছিল ওসমান খলিফা ছিল গোটা বিশ্বের মুসলিম জাতির একজন খলিফা থাকবে সেই খলিফার করবে এবং গোটা বিশ্বের মুসলিম একটা বডির মতো থাকবে এটা ছিল খেলাফত বায়াতের মূল রহস্য ইহুদি খ্রিস্টানরা সেই খেলাফত ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে তারপরে পারিবারিক খেলাফত এক এক পীরের দশ খলিফা পঞ্চাশ খলিফা এই সমস্ত ঢুকে দিয়ে তারপরে ওই আয়াত আদিশগুলো ওই আয়াতগুলো নিয়ে আসে ওই আয়াতকে এই সমস্ত খেলাফত সম্পর্কে কোরআনের পরিষ্কার আয়াত আছে সেই খেলাফত কি সম্পর্কে সেই বায়াত কি সম্পর্কে এটা আমাদের বুঝতে ভালো করে আজকে খেলাফত বায়াত যে গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহর নবীর লাশ পর্যন্ত দখল করা হয় নাই তিন দিন পর্যন্ত লাশ পড়ে আছে খলিফা নিয়োগ করার জন্য আবু বকর সিদ্দিক খলিফা হলেন এরপরে তিনি তার লাশ দাপন করলেন আর আপনার দেখবেন সাহাবাই কেরাম কত জায়গায় দিনের জন্য গেছেন সবাইকে খেলাফত দাবি করছেন নাকি আব্দুল্লাহ বিন মাসুদ কুফাই ছিলেন মোয়াজ বিন জওয়াল ইয়ামানে ছিলেন কত সাহাবা কেরাম কত দিকে ছড়িয়ে পড়েছিলেন কোন ব্যক্তিগত মুড়ি পড়াইছেন কোনো প্রমাণ নেই এই জন্য আমাদের অবস্থায় মুসলিম খেলাফত ব্যবস্থায় রাষ্ট্রীয় বিষয় এহুদি খ্রিস্টানরা জানে আজকে খ্রিস্টানদের একটা পোপ আছে সেই পোপের কাছে তারা যায় একটা পোপ মারা গেলে আর একটা বানায় সারা বিশ্বের খ্রিস্টান মিলে একটাকে আমির বানায় নেতা বানায় ধর্মীয় তাদের পোপ একজন নেতা শিয়াদের পর্যন্ত ইমাম আছে মুসলিম জাতির ছিল খলিফা সেই খলিফা খেলাফত ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে সেই খেলাফত ব্যবস্থাকে শেষ করে দিয়ে ওরা দেখলো যে কোরআন হাদিস থেকে তো এটাকে উদ্ধার করা যায় না কোরআন হাদিসে খেলাফত ব্যবস্থা আছে কাজের একটা বিকল্প তৈরি করে দেই সেই বিকল্প তৈরি করে দিলে আমাদের সে পীর মুড়িদিকে পীর হলো খলিফা ওই পীরের দশ খলিফা ওই পীরের পঞ্চাশ খলিফা এরপরে সে বয়াত নাই কোরআনে পরিষ্কার আছে বয়াতের কথা আমি স্পষ্ট বলছি বয়াত তো আছে কিন্তু সে বয়াত কিসের বয়াত সেটা তো বুঝতে হবে খেলাফত আছে সেই খেলাফত কোন খলিফা তোমার এই খলিফার না সেই খলিফার সম্পর্কে মুসলিম সাদিস এই মেসকার আমার সামনে খোলা আছে বাবুল ইমারাত আল কাদি হাদিস সামনে লেখা আছে আমার সামনে কারো প্রয়োজনে এখন দেখতে না এখন দেখাবো লেখা পরিষ্কার ইদা বু আইয়ালে খলিফাতাইনে ফাকতুল আখিরা মিনহুমা যদি দুইজন খলিফার একসাথে বায়াত না হয় তার দ্বিতীয় হত্যা করে দাও বোঝা গেল কোন খলিফা এটা আগে ফিরে খলিফা যদি বলেন যে খেলার ব্যবস্থা এটা উদ্দেশ্য ঠিক আছে আসো তোমরা সব আসো একসাথে তোমাদের মধ্যে একজনকে বাকি সব কতল করে দেয় না না এটা এই খেলাফত না তখন তারা ভয় পায় না না এটা এই খেলাফত না এটা হচ্ছে ওই রাষ্ট্র খেলাফত সেইখানে দুইজন খলিফ হতে পারবে না আমি বললাম সুবিধাবাদ জিন্দাবাদ ভয় ডাকলে তখন কয়েক না এটা এই খেলাফত না এটা ওই খেলাফত আর সুবিধা থাকলে তখন খেলাফত তার দিকে চলে যায় এটা আমাদের বুঝতে হবে ইসলামের মৌলিক পরিভাষাগুলোকে মৌলিক বিষয়গুলোকে পরিবর্তন করে মুসলিমদের বিচ্ছিন্ন করে দিয়ে এমনভাবে দলে দলে বিভক্ত করা হয়েছে এখন পীরদের তরিকার টুপিও আলাদা আমি বলেছিলাম একজন রাঠার কয়েক মালিকের গরু রাখতো তো এক এক মালিকের গরু কেমনি চিনবে এক মালিকের গরু কান ছিদ্র করেছে আর এক মালিকের গরু নাক ছিদ্র করেছে আর এক মালিকের গরু গরুর পিছনে ল্যাপ কেড়ে দিয়েছে ঠিক তেমনি ভাবে এহুদি খ্রিস্টানরা মুসলিম চাতে এই খেলা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে ঐক্যকে দস্ত করে দিয়ে বিভক্ত করে দিয়ে এরপরে আবার লাগাইছে অমুক পীরের লাল পাগড়ি অমুক পীরের সবুজ পাগড়ি অমুক পীরের কি হবে বুতাম এরকম থাকবে টুপি পাঁচকলি থাকবে টুপিকে ভাগ করেছে পাগড়ি ভাগ করেছে জামা ভাগ করেছে জামার বুতামকে ভাগ করেছে এই জাতিকে মুসলিম জাতিকে বিচ্ছিন্ন করে দিয়ে এরপর ইহুদি খ্রিস্টান এখন তোমরা থাকো আমরা হুকুমত চালাবো রাষ্ট্র চালাবো তোমাদেরকে মারবো তোমাদের করার কিছুই নেই তাজকিয়া মানে ছিল কোথায় আর সেই তাজকিয়াকে নিয়ে গেছে কোথায় এই জন্য তাজকিয়া ভালো করে জানতে তাজকিয়া কি জিনিস ইনশাআল্লাহ আমরা আলোচনা বিস্তারিত করবো আরো যে তাজকিয়া মানে হচ্ছে আত্মাকে শুদ্ধ করা তাজকিয়া মানে হচ্ছে সিরিকের থেকে কিবিরের থেকে কুফুর থেকে বেদাত থেকে নিজের মনকে আত্মাকে শুদ্ধ করে একমাত্র আল্লাহ সুবাহ তালাকে মেনে নেওয়া তার আনুগত্য করা জীবনের সব ক্ষেত্রে নাম কি এর নাম তাজকিয়া এর নাম আত্মশুদ্ধি এর নাম মারেফাত আজকে মারেফাতের নামে তাজকিয়ার নামে আত্মশুদ্ধির নামে যে শিরিক বিদাত চলছে সেইগুলো থেকে আমাদেরকে সাবধান হতে হবে আল্লাহ সুবহান হুয়া তার আমাদের সকলকে বিষয়গুলোকে পূজার বাংলা করার তৌফিক দান করুন আগামী জমাতে এই চারটে আলোচনা হবে ইনশাল্লাহ যে চারটা রোড রোডের মধ্যে ঢুকে বেদাত গুলো এই তাজকিয়ার বিরুদ্ধে যে কাজগুলো করে কথা মুখস্থ রাখবেন কি কি বলা চারটা রোগ কি কি চারটা রোড রোগ না রোগ তো অনেকগুলো রোড চারটা কি কি ফজুল কালাম কথা কালাম মানে কথা বেশি কথা বেশি দৃষ্টি দেওয়া বেশি খাওয়া আর বেশি মিলামেশা করা মানুষের সাথে আল্লাহ তারা আমাদের সকলকে এই বিষয়গুলোর উপরে আমল করার তৌফিক দান করুন মসজিদের জন্য কাজ চলছে আপনাদের প্রতি সপ্তাহে কিছু কষ্ট দেওয়া হয় আপনারা সাহায্য করছেন আলহামদুলিল্লাহ অল্প সময়ের জন্য আমরা যে যা পারি সাহায্য করি আমরা মসজিদের কাজের যত অগ্রগতি থাকবে আমাদের তত মুসল্লি বাড়তে পারবো জায়গা দিতে পারবো আমরা রমজান সামনে আসতেছে ইনশাল্লাহ রমজান মাসে চাপ খুব বেশি হয় মুসল্লিদের তো এই জন্য উপরে কাজ হচ্ছে এরপর বাকি কাজও চলতে থাকবে আমরা যে ব্যাপারে সাহায্য করে থাকি আমাদের লোকজন আছেন যারা দান দান করে থাকি আমরা একটু বড় আকারে দান করার চেষ্টা করি যারা অদা করেছে অদা করা দানগুলো আমরা পূরণ করে দেই কাজ হচ্ছে এবং এখানে অনেক বড় কাজ আপনারা জানেন এই মসজিদের ফাউন্ডেশন অনেক বেশি দশতলা ফাউন্ডেশন মসজিদের আমি যতটুকু শুনেছি তো মন তো বড় অনেক বড় আল্লাহ তারা ইচ্ছে করলে এই দশতলা পর্যন্ত করার লোকও যোগাই দিবেন এবং এখানে আসলে দিনের একটা বড় মার্কাজ হতে পারে যেখান থেকে তাউহিদের আওয়াজ যেখান থেকে শিরিক বেদাদের বিরুদ্ধে আওয়াজ উচ্চারিত হচ্ছে এবং আলহামদুলিল্লাহ আমি যে এলাকায় যাই দুই একজন পাওয়া যায় যারা হকের কথা শুনে দুই একজন পাওয়া যায় যারা হকের কথা শুনে কিন্তু ওই এলাকার কি করবো আর যাদের কাহিনী স্বার্থ নষ্ট হচ্ছে তারা এগুলো বিরোধিতা করে অপপ্রচার করে কিন্তু এত অপপ্রচার সত্ত্বেও আলহামদুলিল্লাহ আমি দেখেছি প্রত্যেক এলাকায় গেলে আমি হাতেনবাগে জমা পড়তে যাই এটা আপনাদের জন্য সৌভাগ্য এলাকা লোকদের জন্য এই যে তৌহিদের কথা শুনে শেরেক বিরাবিদের কথা শুনে মানুষ সত্যিকার ইসলামের দিকে দাবিত হচ্ছে একজন দুজনকে হতে হতে একসময় ইনশাআল্লাহ এই সেরেক বেদাত উৎখাত হয়ে আমরা খেলাফত ব্যবস্থা দিকে ফিরে দিতে পারবো মানুষ বুঝে যে আমাদের রাষ্ট্র ব্যবস্থা খেলাফত ব্যবস্থা হবে কোরআন শূন্য আমাদের শাসন ব্যবস্থা চলে আসবে গোটা বিশ্বের মুসলিমদের একজন নেতা থাকবে সেই নেতার অধীনে সমস্ত মুসলিম আনুগত্য করবে ইনশাল্লাহ এই চেষ্টা আমরা করবো আল্লাহ সুবাহ আমাদের সকলকে তৌফিক দান করেন